এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের এই মরুবিয়াবানে জীবনের এই মরুবিয়াবানে প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জড়তার দেশে দাও দাও হিন্দু বহাও বন্যা তৌহিদিল্লো জড়তার দেশে দাও দাও হিন্দ বহাও বন্যা তৌহিদি হিল্ল অমারাত্রির সকল কালিমা মুছে সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এখানে এখনো জাহেলি তম শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর সজাগ শান্তি প্রস্তুতি নাও না প্রতিটি শিকড় উপড়াতে পর কুফুরের ভিত ভাঙার সময় হলো মরুসাইম মাগুনের ঝড় তোল কুফুরের ভিত ভাঙার সময় হলো মরুসাই মো মাগুনের ঝড় তোলো কোরআনের ডাকে বাতিলের ঝঙ্কার শেষ করতেই হবে করতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের মরুবিয়াবানে জীবনের মরুবিয়াবানে প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে